আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া বাকিদের আর একসাথে কোনো তবু দিকে দিকে ছাড়ে ভূমিকা তবু জানি ভয় নেই ভয় নেই দুনিয়া তো আর করা যায় রে তবু জানি ভয় নেই ভয় নেই দুনিয়া তো আর করা যায় রে আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া তুমি আছো কি বাহার কার মৃত্যুর ভয় করে ইমানের দেও তুলে বাতিলের ভিত ভেঙে যাইল তুমি আগতিবার চাইল মৃত্যুর ভয় ভুলে ইমানের দেহ তুলে বাতিলের ভিত ভেঙে যাইল যারা লোতে তরবারি করতে তাদের কত জানি ভয় আমাদের কেউ নেই তুমি তারা কেউ নেই তুমি ছাড়া আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া বাতিলেরা একসাথে শোনো প্রভু দিকে দিকে ছাড়ে ভূমিকা তুমি তো আর পরাজয় নেই তবু জানি ভয় নেই ভয় নেই তুমি আছো আর পরাজয় আমরা তো কিছু আর চাইনি শুধু চাই তোমাকে পৃথিবীর কিছু যেন পাইনি শুধু পাই তোমাকে আমরা তো কিছু আর চাইনি শুধু চাই তোমাকে পৃথিবীর কিছু যেন পাইনি শুধু পাই তোমাকে তোমাকে পাবো তাই তাই তো মৃত্যুর ভয় দূরে তোমার শাসন তোমাকে যারা জানি তরবারি ধরতে তাদের কখনো জানি হয়নি আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া

আমাদের কেউ নেই তুমি ছাড়া কেউ নেই তুমি ছাড়া আমাদের কেউ নেই তুমি ছাড়ি তুমি